আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব তুমি সবার খালেক অগো তুমি মোদের সব তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব তুমি সবার খালেক অগো তুমি মোদের সব তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব সবার খালিক ওগো তুমি মোদের সব তাই তো বলি তোমার সাথে নেই করো পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব তুমি খানিক ওগো তুমি মোদের সব তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব তুমি সবার খালিক ওগো তুমি মোদের সব তাই তো বলি তোমার সাথে নেই কারো পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সৃজিয়াছো তুমি আকাশ জমিন সৃজিয়াছো এ ভূমি করেছো সৃষ্টি তামাম মখলুক রব্বুল আলামিন তুমি আছো তুমি আকাশ জমিন আছো এ ভূমি করেছো সৃষ্টি তামাম মখলুক রব্বুল আলামিন তুমি আছো তুমি আকাশ জমিন আছো এ ভূমি করেছো সৃষ্টি তামাম মখলুক রব্বুল আলামিন তুমি তাই তো বলি তোমার সাথে নেই কারো পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব তুমি সবার খালিক হব তুমি মোদের সব তুমি মালিক প্রভু তুমি আমার রব তুমি সবার খালিক ওগো তুমি মোদের সব তাই তো বলি তোমার সাথে নেই করো পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাগর পাহাড়ার বন বনানে তোমার জিকির গায়ে তুমি বিনে মোর আখে রাতে নেই কোনো উপায় সাগর পাহাড়ার বন বনানে তোমার জিকির গায়ে তুমি বিনে মোর আখে রাতে নেই কোনো উপায় সাগর পাহাড়ার বন বনানি তোমার জিকির গায়ে তুমি বিনে মোর আখে রাতে নেই কোনো উপায় তাই তো বলি তোমার সাথে নেই কারো পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব সবার খালিক ওগো তুমি মোদের সব তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব মালিক ওগো তুমি মুদের সব তাই তো বলি তোমার সাথে নেই কারো পাল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাছের ডালে পাখিরা গায় কিচিরমিচির সুরে মিষ্টি কণ্ঠে প্রাণ খুলে গায় আল্লাহ আল্লাহ বলে গাছের ডালে পাখিরা গায় কিচির মিচির সুরে মিষ্টি কণ্ঠে প্রাণ খুলে গায় আল্লাহ আল্লাহ বলে গাছের ডালে পাখিরা গায় কিচির মিচির সুরে মিষ্টি কণ্ঠে প্রাণ খুলে গায় আল্লাহ আল্লাহ বলে তাই তো বলি তোমার সাথে নেই কারো পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমার মালিক প্রভু তুমি আমার রাম তুমি সবার খালিক অগো তুমি মোদের সব তুমি আমার মালিক প্রভু তুমি আমার রব সবার খালিক ওগো তুমি মোদের সব তাই তো বলি তোমার সাথে নেই কারো পাল্লা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু الله الله والله والله والله سبحان الله سبحان الله